नाम संकीर्तनम यस्व सर्वपापनाशनम प्रणाम दुक्षशमनम तंग नमामि हरिम परम শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন হরিনাম সংকীর্তন করতে করতে ভগবানের গুণগান করতে করতে যদি আমরা এই জগৎ থেকে যেতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হবে শিশুল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন ভগবানের নাম সংকীর্তন করতে করতে গুণগান করতে করতে যদি আমরা এই জগৎ থেকে চলে যেতে পারি তাহলেই আমাদের জীবন মনুষ্য জীবন সার্থক হবে জন্ম লাভ পরহ পুংসাম অন্তে নারায়ণ শ্রুতি জন্ম লাভ পরহ পুংসাম অন্তিমে নারায়ণ স্থিতি অন্তে নারায়ণ স্থিতি মনুষ্য জীবনের সর্বসার্থকতা অখিল শাস্ত্র বিচার করে এইটাই নির্ণয় করেছেন যে ভগবানের নাম সংকীর্তন করতে করতে ভগবানের চিন্তন রেখে আমরা যদি জগৎ থেকে যেতে পারি সেইটি সর্বসার্থক শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে বলা হয়েছে যারা এই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শ্রবণ করবেন তাদের তো কোনো প্রশ্নই আসছে না বাকি যারা অনুমোদন করবেন খালি অনুমোদন করেছেন এখানে ভাগবত কথা হলে ভালো হবে হোক তারা পর্যন্ত যে কোনোভাবে যারা এই ভাগবত কথার সঙ্গে জড়িত আছেন কোনো কোনো কোনো না কোনো সেবাতে আনুকূল্য বিধান করছেন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যে কোনোভাবে যারা এই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ কথাকে আনন্দের সঙ্গে অনুমোদন করেছেন তাদের আর অমঙ্গলের কোনো কথা প্রশ্ন আসছে না জীবনে যদি কোনো গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করেন ভাগবত চরণে ভগবানের চরণে ধামের চরণে নামের চরণে সেটা আলাদা কথা কিন্তু তা না হলে কোনো রকম অমঙ্গলের কোনো সম্ভাবনা আমরা দেখছি না আলোচনা প্রসঙ্গে আমরা এই কথা বলেছিলাম জগতে যত সমস্যা আছে সেই সব সমস্যাগুলো সমাধান করাটাই আমাদের যেন জীবনের একটা মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক ব্যক্তি শুধু ব্যক্তি নয় যারা পশু আছেন তারাও প্রত্যেকের খালি চিন্তা হলো সমস্যাগুলোকে হাঁটিয়ে আমরা একটু নিশ্চিন্দি হতে চাই কিন্তু সমস্যাগুলোকে দূরীকরণের পর তারপর আমরা কি করব কি চাই সমস্যাগুলোকে দূরীকরণের পর কি চাই কোনো ভাবনা যদি পরিষ্কার না থাকে তাহলে এটারও কোনো অর্থ রইল না বাস্তবিক সমস্যা স্বাস্থ্য জানাচ্ছেন ভগবানকে ভুলে যাওয়া বাস্তবিক সমস্যাই হলো এই ভাইটাল সমস্যা একটাই সমস্যা অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যদি কেউ বলে আমাকে জিজ্ঞাসা করে কি সমস্যা আছে কোনো সমস্যা নেই কোথাও কোনো সমস্যা একটাই সমস্যা সেটা হচ্ছে ভগবানকে ভুলে গেছি আমরা বলে এত সমস্যা আপনি বলছেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমি কোনো ইমোশনের বশবর্তী হয়ে আমি কোনো ইমোশনের বশবর্তী হয়ে এই কথা আমি বললাম না আমি বিজ্ঞান ভিত্তিকভাবে এই কথা বললাম এটা আমি প্রমাণও করে দিতে পারব সমস্ত জগৎ জুড়ে যে একটাই সমস্যা সেটা সমস্ত যত পৃথিবীর মনীষীগণ আছে তাদের সামনে আমি চিৎকার করে প্রমাণ করে দিতে পারব কারণ কি বলে হ্যাঁ দেখুন এইটাই সে চৈতন্য মহাপ্রু এইটাই বলেছেন যখন সংকীর্তন আপনারা করছেন তখন আপনারা অনুভব করছেন কীরকম একটা সুখ অনুভব হচ্ছে আপনারা যখন হরিকথা শুনছেন যেভাবেই হোক শুনুন এ শোনার সঙ্গে সঙ্গে কীরকম একটা আনন্দ একটা ভেতরে একটা অনুভব হচ্ছে অর্থাৎ আমার বলার বক্তব্য হলেই সমগ্র পৃথিবী জুড়ে সমস্ত মানুষ ইনস্ট্যান্ট যদি ভগবানকে স্মরণে আনতে পারেন তাহলে সমস্ত জগতের কোণে কোণে যেখানে কোটি কোটি সমস্যা বিরাজমান সেগুলো ইনস্ট্যান্ট সলভ হয়ে যাবে সেইটি চৈতন্য মহাপু বলেছেন ভগবানকে ভুলে যাওয়ার জন্যই এটাকে যদি এই একটা কথাকে যদি আমি ফোল্ডিং এই যে এই কথাটাকে যদি আস্তে আস্তে খুলতে থাকি তা এটা বিশাল একটা হরিকথা হয়ে যাবে খালি এই একটা শব্দ খালি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে কোনো কোণে যে কোনো সমস্যা হচ্ছে তার মূলে হলো ভগবানকে ভুলে যাওয়া কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ এটা কোনো গল্প কথা নয় এটি বাস্তব কথা যখনই ভগবানকে স্মৃতির মধ্যে রাখা যায় ভগবান যখন আমার পরিপূর্ণরূপে আমার স্মৃতির মধ্যে থাকেন যখন আমি এই জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শিখি গুরু বৈষ্ণবের কৃপাক্রমে যখন এই জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শিখি তখন তো আর কোনো সমস্যা কিছু নেই উপনিষদ এইটি বলছেন সমস্ত ভাগ ভাগবত জুড়ে একটাই কথা উপনিষদ বেদান্ত একটাই কথা বলছেন এ কথা আমি পূর্বে উল্লেখ করেছিলাম আপনারা ভুলে গেছেন মনে হয় যস্মিন সর্বাণী ভূতানি আত্মই অভূত বিজানতা তত্র কশোক হো একত্তম অনুপশ্যত উপনিষদ এ কথাটা ঘোষণা করছেন সমগ্র জগৎবাসী এই কথাটা শুনুন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা কি যে মুহূর্তে যস্মিন সর্বাণী ভূতানি আত্মই অভূত বিজানত হয় যখন আপ যখন আমি নিজেকে অপরকে নিজের মতো ভাবতে শিখি অপরের কষ্টটাকে নিজের মধ্যে এনে অনুভব করতে শিখি সেটাই তো সাধুর বৃত্তি সাধুর বৃত্তি কী পরোপকার করার জন্য তারা যে চিৎকার করেন ছোটেন বিভিন্ন ক্রিয়াকর্ম করেন ভক্তির জগৎবাসীকে বাঁচাবার জন্য এরকম মনোভাব যদি জগতের সমস্ত ব্যক্তির হৃদয়ে প্রকটিত হয়ে যায় তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল আর তো কোনো সমস্যা নেই যখন মানুষ নিজের মতো সবাইকে দেখতে শেখে জসমিন সর্বান ভূতানি আত্মৈব অভূত বিজানতাহা জানতে শেখে বুঝতে শেখে তত্র কো শোক কো কো শোক কো মোহ কোথায় শোক কোথায় তখন তখন তো কোনো শোক থাকবে না তখন তো কোনো মোহ থাকবে না কারণ কি একত্বম অনুপশ্যত তুমি তো ভগবানের সঙ্গে নিজেকে সেই যে অনন্তরূপী হরি অনন্ত জগৎরূপে বিভিন্ন রূপ প্রকট করে তিনি নিজেই খেলা করছেন আত্মই বা অবোধ বিজানতা যখন নিজেকে ভগবানের সঙ্গে মিলিয়ে দর্শন করতে শিখবে সমস্ত জগৎকে নিজের মধ্যে আর জগতের প্রত্যেক বস্তুর মধ্যে নিজেকে এইটাই তো দর্শনের শ্রেষ্ঠ দর্শন প্রত্যক্ষ দর্শন ভগবানের পরোক্ষ দর্শন এগুলো অনুভব সিদ্ধ যখন হয় তখনই তাকে বলা হয় সিদ্ধ মহাত্মা এখন আপনি চেষ্টাক্রমে করবেন সাধুসঙ্গ করতে করতে অনুভব করার চেষ্টা করবেন কিন্তু সহসা হবে না বহু বহু জন্ম অনন্ত জন্ম ধরে জীব ঘুরছে তার অভ্যাস এত খারাপ হয়ে গেছে যে সেই নোংরা অভ্যাসটাকে নিজের এখনকার স্বভাবের মধ্যে চলে এসছে কিছুতেই স্বভাব ও দুস্তার্যনাথ যত অসৎগ্রহ কালিয়নাগ বলছেন যে স্বভাবটা হচ্ছে দুস্তার্য অসৎগ্রহ যেমন ধরলে পরে ছাড়ে না স্বভাব ও দুস্তার্য কালিয় বলছেন প্রভু আমরা কি করব। আমার তো সাপের জন্ম হয়েছে সর্প জন্ম হয়েছে কর্মফলে আর নিজ কর্মফলে জন্ম হয়েছে সেও তো আপনার দ্বারাই হয়েছে এখন আমাদের এই স্বভাবটা যায় না সবসময় ক্রোধ কিছু হলে ফঁস প্রত্যেক মানুষের হৃদয় এরকম কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কেউ সঙ্গে সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে প্রীতির সঙ্গে জীবনযাপন এটা সম্ভব হয় না কেন হয় না কেউ কারোর সঙ্গে মেলাতে পারেন দিবে আর নিবে মেলাবে মিলিবে এইসব ছোটবেলা আমরা পড়েছিলাম এখন সেগুলো অনুভব করি আপনারা বড় বড় মেলাতে যান অমুক জায়গায় বড় মেলা হবে চলো দেখতে যাই কি দেখতে যান সেখানে মেলাতে কি দেখতে যান কেউ বলে কেউ বলে কিছু কুলফি মেলায় খেতে যায় কেউ বা কিছু ফুচকা খেতে যায় এই তাদের মেলা দর্শন বাস্তবিক পক্ষে মেলা শব্দটা এখান থেকে আসেনি মেলা শব্দটাতে মিলনের জন্য মেলা হয়েছে বিভিন্ন মুসলিম ভাই আসবেন হিন্দু ভাই আসবেন খ্রিস্টান ভাই আসবেন একে অপরের দর্শন বিনিময় করবেন আলিঙ্গন করবেন কোন শিক্ষা আমাদের দেশের নেতারা আমাদের দিচ্ছেন তারা নিজেরা বর্বর হয়ে যাচ্ছেন অপরকে বর্বর তৈরি করছেন আর যে সমস্ত চলচ্চিত্র যে সমস্ত বোকা বক্সে যেসব প্রোগ্রামগুলো আসছে এগুলো মানুষকে পশু বানাবার প্রোগ্রাম এক একটাকে ধরে প্রত্যেকটাকে এই সংশোধন করা প্রয়োজন হয়ে পড়েছে তা নাহলে সমাজ কোনোদিনই হবে না কারণ আমার এই রক্ত তোলা আওয়াজ কত লোকের কাছে যাবে আমি জানি না সম্ভব নয় কোটি কোটি জনসংখ্যা কিন্তু বাস্তবিক কথা এটা আমি খুব জোরের সঙ্গে বলতে পারি এরা কেউ মঙ্গল বলে বস্তুটাকে বোঝেনি এরা মঙ্গল চাইছে না এদের মঙ্গলটা কাঙ্ক্ষা আকাঙ্ক্ষার বিষয় নয় বলেই তারা এই অমঙ্গলের মতো পা বাড়িয়েছে অনন্ত নরকের পথে পা বাড়িয়েছে সে যেই হোক বাস্তবিক কথা কর্মমার্গ যে কত ভয়ঙ্কর সেটা আপনারা দেখছেন এই ভাগবতী মহাপুরাণের আলোচনা দশম স্কন্ধ শুরুর আগে আমি কিছু ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টারি কথা বলবো ইন্ট্রোডাকশান তাতে বুঝতে পারবেন কেন প্রথম স্কন্ধ থেকে জন্মাদর্শ থেকে আরম্ভ করে নবম স্কন্ধ পর্যন্ত এত ঘটনা সব বলা হলো কি জন্য প্রথমেই তো কৃষ্ণলীলা শুরু করে দিলেই হতো দরকার তো ছিল না এত হ্যাঁ কি জন্য সেটা ইন্ট্রোডাক্টরি স্পিচে আমি চেষ্টা করব আপনাদের কৃপা নিয়ে সেসব আলোচনা করার বিজ্ঞান ভিত্তিক তাহলে অনুভব করবেন হারে হারে অনুভব করতে পারবেন যদি সেভাবে শ্রবণ করেন কর্মকাণ্ডের পথ যে কত ভয়ঙ্কর বিভৎস এত দুর্ভাগ্য মহারাজ এত দুর্ভাগ্য যে আমরা সাধুর বেশ নিয়ে এখনো পর্যন্ত কর্মমার্গে চলবার চেষ্টা করছি ভক্তি রাজ্যটাকে পুরো কর্মমার্গের সঙ্গে মিলিয়ে আমরা ট্যালি করে ঠিক ওই ছাঁচেতে ওই ডাইসে ফেলে দিয়ে আমরা চালাবার চেষ্টা করছি আবার আমি ধর্মীয় নেতা সেজে রয়েছি আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এ ধরনের বিষয়গুলো আমাদের কোনোদিনই ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাত গুরুবর্গ কোনোদিন বলেন নাই এরা কোথা থেকে পেল আমি সে জানি না আমরা জানি আপনারা মাফিয়া বলে একটা কথা শুনেছেন মাফিয়া এই জড়জগতে সব মাফিয়ারা ঘোরেন পলিটিক্যাল মাফিয়া আছেন এমনি মাফিয়া আছেন এডুকেশন মাফিয়া আছেন এডুকেশন রাজ্যে মাফিয়া আছেন গোপনে এরা জানতে পারবেন না আপনি এরকম আমাদের স্পিরিচুয়াল মাফিয়াও আছেন দেখলে মনে হয় বিরাট সাধু কিন্তু স্পিরিচুয়াল মাফিয়া এগুলো আমি একটা কথাও বানিয়ে বলছি না কেউ খণ্ডন করতে পারবেন না স্পিরিচুয়াল মাফিয়া তারা বাস্তবিক সাধু নয় সমস্ত জগৎকে সর্বনাশের পথে পরিচালনা করছে মুশকিল ব্যাপার শ্রীমদ ভাগবতী মহাপুরাণের বাস্তবিক আলোচনা হোক আপনারা প্রচুর পরিমাণে শ্রী চৈতন্য ভাগবতের আলোচনা করুন ভাগবতের কথা গভীর বুঝতে পারবেন না উল্টো ব্যাখ্যা করবেন বাজারের কথা শুনবেন নরকে চলে যাবেন প্রচুর পরিমাণে আপনারা এইখানেই বসে আপনার গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবনকে অনুভব করতে পারবেন নবদ্বীপ ধামকে অনুভব করতে পারেন প্রচুর পরিমাণে চৈতন্য ভাগবত আলোচনা করুন এখানে বসে একজন চরিত্রবান আচরণশীল ব্যক্তি পাঠ করতে থাকুন এখানে একটা গোষ্ঠী করুন আপনারা আজ নয় আমি এসছি আপনারা সবাই এলেন কালকে আমি চলে যাব আপনার কেউ নেই এরকম নয় একটা গোষ্ঠী করুন শুদ্ধ গোষ্ঠী তৈরি করুন অর্গানাইজ করুন এইভাবে সমস্ত সমাজকে পরিবর্তনের জন্য আজকে যদি স্টার্ট করেন কালকে একটা রেজাল্ট দেখা যাবে কোনো বস্তু কোনো প্রচেষ্টা যদি শুরুই শুরুই না হয় তাহলে তার কোনো রেজাল্টের কোনো প্রশ্নই আসতে পারে না সেই জন্য চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত জগদানন্দের প্রেম বিবর্ত বেশি করে এখানে আলোচনা করুন এইসব কার্তিক মাসে সবসময় এখানে একটা সোসাইটি তৈরি করুন এখানে একটা সোসাইটি তৈরি করুন আপনারা সব চেন করুন করে এই সমস্তগুলো বিস্তৃত করুন প্রচুর পরিমাণে বিভিন্ন বুলেটিন আমরা পত্রিকা ছোট ছোট আমরা আপনাদের সহায়তা করব আপনারা করুন যাতে লোকে চেতনা ফিরে আসে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের এই নবম স্কন্দ আলোচনা অষ্টম স্কন্দ আলোচনা শেষ হতে চলেছে সেই পর্যন্ত আমরা দেখলাম হায় রাম কর্মকাণ্ডের মহিমা কত বিভৎস কর্মকাণ্ডেতে আজ পর্যন্ত লোকে কোনো একটা নিশ্চয় সিদ্ধান্তে আসতে পারে কনক্লুশনে আসতে পারেনি কোনো ব্যক্তি আপনারা এর মধ্যে অনেক ঘটনা শুনেছেন ইন্দো মহারাজের ঘটনাই দেখুন তিনি একটা ক্ষমতা লাভ করার জন্য যোগ্য করলেন কর্মমার্গে গেছেন তিনি ঐশ্বর্য আদি এইসব নিয়ে হঠাৎ ভুল করে ফেললেন গুরুচরণ অপরাধ সেই গুরুচরণ অপরাধের জন্য তিনি গুরুদেব চলে গেলেন তারপরে তিনি গুরুপদে কিছুদিনের জন্য গ্রহণ করলেন আচার্যের পদে গ্রহণ করলেন কাকে বিশ্বরূপকে বিশ্বরূপে সামান্য ভুল দেখে তাকে গলা কেটে দিলেন তারপর তার সেখানে ধরল ব্রহ্মহত্যার পাপ তেও যাই হোক কাই কোনো মতে সে সলিউশন করা হলো আবার তিনি আবার বিপদে বললেন তখন আর একটা ব্রহ্মহত্যা করলেন আবার সলিউশন বেরলেন এভাবে কর্মকাণ্ডের নেটওয়ার্ক আপনার জন্ম হয়েছিল ছোটবেলা থেকে বড় আনন্দেই ছিলেন ছোটবেলায় হাত পা নেড়ে খেলতেন শিশু বয়সে খেলতেন তখনকার আনন্দটা আপনি চিন্তা করুন কোনো টেনশন নেই শিশু বয়স মা আছে মা দেখবেন বাবা আছে বাবা খেতে দেবেন আনন্দে খেলাধুলা আমরাও করেছি অনেক বড় বয়স পর্যন্ত আনন্দে খেলাধুলা ভগবান চিন্তন ব্যাস কোনো চিন্তা নেই কিন্তু যখনই আপনার মধ্যে কাম উৎপত্তি হলো এবার আমাকে সংসার করতে হবে সংসারটা কিসের সংসারটা কিসের নাম কামের রূপান্তর কামটাকেই কনভার্ট করলে পরে এটা সংসারে এসে দাঁড়ায় বুঝবো কেন এরম কথা বলছি হ্যাঁ ঠিক বলেছি যদি আপনি শুদ্ধ সংসার করতেন কৃষ্ণের সংসার তাহলে এই কথাটা বলার অধিকার আমার ছিল না এ কথাটা আমি বলিনি সমস্ত শাস্ত্র নির্ণয় করে বলছেন যখনই আপনার সংসার হয়েছে নিশ্চয়ই ভেতরে কাম ছিল সংসার উৎপত্তি হয়েছে সেই সংসারের নেটওয়ার্ক আজ পর্যন্ত আপনার যাচ্ছে না বিস্তার হতে হতে নাতি পুতি এবার তারপর সেই বিস্তার হয়ে আপনি বদ্ধ হয়ে রইলেন তারপরে যখন শরীর ছাড়লেন তখন আবার একটা জন্মর এত বড় একটা রিক্স আপনি নিয়ে নিলেন পুনর্জন্ম আবার মৃত্যু আবার জন্ম এটাকে বলে নেটওয়ার্ক বিস্তার করছেন কর্মকাণ্ডের যদি বলেন বলি মহারাজজিও তো কর্মকাণ্ডেতে লেগে রয়েছিলেন দেখলাম বলি মহারাজ বাহ্যদৃষ্টিতে কর্মকাণ্ডে লেগে রয়েছেন বলে আপনার মনে হলো কিন্তু বলি মহারাজের শিক্ষাটা কোথায় হয়েছে আমাদের দেখতে হবে বলি মহারাজের বাস্তব শিক্ষাটা হয়েছে শ্রী প্রহ্লাদ মহারাজের কাছে যার জন্য আপনার ক্রিয়াকর্ম আর বলি মহারাজের ক্রিয়াকর্ম এক হয় না যদি এক হতো আজকে যে ঘটনাটা ঘটলো বলি মহারাজের ক্ষেত্রে এই ঘটনাটাই যদি সর্বরাই ইন্দ্রের ক্ষেত্রে ঘটত তিনি কখনো এগুলো রাজি হতেন না বলি মহারাজ বললেন আমার গুরু আমাকে ভুল উপদেশ করছেন যদি ইনি বিষ্ণু হন তাহলে আমার দানটা তো আরও সার্থক হবে কেন সমস্ত যোগ্য দানযোগ্য জ্ঞানযোগ্য ধ্যানযোগ্য যত রকম টোটালে জগতে আপনার সংসারযোগ্য করছেন সমস্ত যজ্ঞের মূল টার্গেট হল টু স্যাটিসফাই বিষ্ণু ভগবানের চরণকে সন্তুষ্ট করা আপনারা যে কোনো রকম যজ্ঞ করুন সংসার যজ্ঞ করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু কৃষ্ণকে কি বিষ্ণুকে রেখে করছেন কি বিষ্ণুর চরণ সমস্ত নিবেদন করছেন কি তাহলে আপনার সংসার যদি যদি সংসার যোগ্য হয়ে দাঁড়ায় তাহলে আপত্তি কিছু নেই আর জড় জগতের যে সংসার যোগ্য চলছে এগুলো সব বন্ধনের কারণ হচ্ছে বলি মহারাজ বুদ্ধিমান বুদ্ধিমানও বলবো না বুদ্ধিমান গণের মধ্যে শ্রেষ্ঠ এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ নাম যৎ সত্যম অনৃতে নেহ মর্তে না আপনাতে অমৃতম এই ডিসিশনই তো নিলেন বলি মহারাজ বলেন এই দুদিনের দেহ এটা সত্যের জন্য আমার ডেডিকেটেড হোক মিথ্যের জন্য আমার জীবন ডেডিকেটেড হবে না যদি হয়েই থাকে বিষ্ণু যদি গুরুদেবের কথা ঠিক হয়ে থাকে গুরুদেব আমাকে মারুন করছেন এই দান দিস না আমি বলবো না আমি মিথ্যা আশ্রয় নিতে পারবো না আমি দান দেব আপনার কথা আমি শুনবো না কর্মকাণ্ডী গুরুদেবের পাল্লায় পড়লে কর্মকাণ্ডী গুরুদেবের পাল্লায় পড়লে উপদেষ্টার পাল্লায় পড়লে বন্ধন দশাই প্রাপ্ত হয় মঙ্গল লাভ হয় জগতে যত লোক গুরু বানিয়ে রেখেছেন তাদের দ্বারা আপনাদের বন্ধন ছাড়ার কোনো কিছু হবে না একমাত্র যদি সদ্গুরু জীবনে আপনার জুটে থাকে কপাল খুব ভালো থাকলে কোটি কোটি জন্মের কপাল থাকলে কোনো সময় এক সদ্গুরু সঙ্গে দর্শন হতে পারে তখন আপনাদের এই বুদ্ধি পরিবর্তন হতে পারে শুদ্ধ হতে পারে কর্মকাণ্ডের নেটওয়ার্ক কর্মকাণ্ডের প্রভাব ত্যাগ করে শুদ্ধ ভক্তির দিকে চলে যাওয়ার একটা ইচ্ছা জাগতে পারে বলি মহারাজকে দেখছেন যাগযজ্ঞ করছেন সবই করছেন বিশ্বযুদ্ধ যজ্ঞ শুরু করেছিলেন কিন্তু হলে কি হবে আমরা দেখলাম বলি মহারাজের বুদ্ধি ভালো বলি মহারাজ যখন ভগবান এলেন তখন ভগবানের চরণে যদিও গুরুদেব সাবধান করলেন কিন্তু গুরুদেবের কথা না শুনে সত্যকে আশ্রয় করে তিনি দিয়ে দিলেন না এইটি ঠিক ভগবত চরণে সব দিয়ে দিলেন আমরা দেখলাম বলি মহারাজ এসব এত সব দিয়েও বন্ধন দশায় পড়লেন বরুণ পাশে বাঁধলেন ভগবান এটা লীলা যদি বলেন ভগবান অসন্তুষ্ট হয়ে বেঁধেছেন কতটা পুরো ভুল ভগবান অসন্তুষ্ট হয়ে বাঁধেননি তিনি তার আত্মনিবেদনটাকে পরীক্ষা করার জন্য বেঁধেছেন বলি মহারাজের যত মহাজন আছে তাদের এক একজন এক একটা ভক্তিরাজ্যের আচার্য আমি আগেই উত্থাপন করেছিলাম সময় মতো আরও বিস্তৃত আলোচনা করব পরীক্ষিত মহারাজ শ্রবণ শ্রবণ রাজ্যে তিনি গুরুর স্থান অধিকার করেছেন একটা একটা নববিধা ভক্তির একটা অঙ্গ খালি শ্রবণ এ শ্রবণ এই শ্রবণ ভক্তির আচার্য হয়ে গেছেন কে পরীক্ষিত মহারাজ কীর্তন ভক্তির আচার্য হয়ে গেছেন ভাগবত কথার কীর্তনে এর চেয়ে ওপরে আর কেউ যেতে পারেননি তার নাম হলো কে সে সুখদেব গোস্বাই মহারাজ এইভাবে করতে করতে বলি মহারাজের কথা দেখব আত্মনিবেদনে হচ্ছে আত্মনিব ভক্তির যে নববিধা ভক্তির আত্মনিবেদে he is he is the topmost personality we see আমরা দেখতে পারবো আত্মনিবেদনে সে হচ্ছে টপ ভগবান বামনদেব তাকে ক্রোধ করে বাঁধান নাই তার আত্মনিবেদন কত সে বিদ্রোহ করে কিনা আমি তাকে লাঞ্ছনা করব আমি তাকে গঞ্জনা দেবো আমি তাকে সমস্ত রকম টর্চার করব দেখি তারপরে সে আমার উপর রেগে যায় কিনা একেই বলে গুরু আর শিষ্যের খেলা গুরু যদি শিষ্যের চরণে খালি তেল মাখান তাহলে সে গুরু নয় সে অধপতিত জীব সে একজন অধপতিত জীব গুরুরূপে আপনার সামনে দেখাচ্ছেন বাস্তব সে গুরু নয় গুরু সেই হবেন যা সর্ব অবস্থায় তার গুরুত্ব থাকবে প্রতি মুহূর্তে সে শিষ্যের চরণে তেল মাখাবেন না এইসব কথা আমি আলোচনা করব পৌপাত কি কি বলেছেন শিষ্যকে গুরুদেব পরীক্ষা করবেন তাকে লাঞ্ছনা দেবেন তাকে গালাগাল দেবেন তাকে অনেক কিছু করবেন তার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেবেন তখন বোঝা যাবে বাহাদুরি তুমি তার আনুগত্য করেছো কিনা নাকি মিথ্যে কথা বলেছো এইসব কথা আমি অনেক আগে আলোচনা করেছি কেউ মনে রাখে না বদ্ধজীব ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের আনুগত্য দেখায় যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থের ব্যাঘাত না হয় গুরুদেবের সঙ্গে শিষ্যের যে সম্বন্ধ এত গভীর এত গুরুত্বপূর্ণ এত টপমোস্ট বিষয় সূক্ষ্ম বিষয় যেটা জড়জগতের কোনো ব্যক্তি এসব অনুভব করতে পারেন না বহুপাত বলছেন শিষ্যের চরণে তেল মাখাচ্ছে বেশ্যাকে মন্ত্র দিচ্ছে এরা নাকি গুরু প্রতি পদে পদে প্রমাণ করছে এরা লঘু এরা গুরু নয় কিন্তু জগৎকে ঠকাচ্ছে গুরুদেব যখন পরীক্ষা আমার নেন তখন যদি আমি তার উপর রেগে যাই ব্যাস হয়ে গেল গুরুদেব কিন্তু ভেতরে হাসছেন কত গুরুদেব দেখেছি পরীক্ষা করার জন্য এরম করেন গুরুদেব না বললে তিনি প্রসাদ পান না গুরুদেব সেদিন বললই না প্রসাদ পাও না খেয়ে রয়েছে দেখি কদিন না খেয়ে থাকিস তুই কত তো সহ্য ধৈর্য কত বারে দেখি তারপরে তুই যদি পরীক্ষা পাস করিস তারপর বুঝবো হ্যাঁ তুই শিষ্য হাত যোগ্য বাজারে যেসব গুরু শিষ্যের কথা চলছে এগুলো তো হাস্যাস্পদ হো হো করে আমরা হাসবো স্বাস্থ্যের বিচারে এরম কথা বলেনি একজন আমাদের বৈষ্ণব তার সে আলোচনা করছে যে হিমালয়েতে এক যোগীরাজ দীর্ঘদিন ধরে সে গোপনে গুফাতে ভজন করছেন এটা হয় কাঠিয়া বাবা সম্বন্ধে পুজোচ্ছ আমি ভুলে যাচ্ছি হ্যাঁ কাঠিয়া বাবা সম্বন্ধে হঠাৎ হিমালয়ের অন্বেষণ করতে করতে ভগবত অন্বেষণ যোগ কোথায় শিখবেন হঠাৎ এক জায়গায় আশ্রয় নেওয়ার জন্য ঢুকেছেন ঢুকে চমকে গেছেন বলে সেখানে একজন যোগীরাজ বসে রয়েছেন একজন যোগী দীর্ঘদিন ধরে সেখানে তিনি যোগ সাধন করছেন কপাল গুণে তার সঙ্গে দেখা হয়ে গেল তাকে দেখার সঙ্গে সঙ্গে সে ঘাবড়ে গেছে এ আবার কিরম দর্শন বিশাল লম্বা এরম্বায় বসে যেমন মনে হচ্ছে একবারে দেখলে পরে আপনার ভীতি সৃষ্টি হবে তার কোনো রকম জড় সংশয় দেখা যাচ্ছে না জড় সংশয় একটা অন্যরকম জড়জগতের মানুষকে যেরকম সেরকম দেখছেন না কেঁদে পায়ে পড়লেন কী বা করুন কী বা করুন কাঁদতে থাকলেন যোগীরা ইসা করলো কি কি বা কি কি কি বা কী চাস কী চাও বলে আমাকে আপনার চরণে আসছে হ্যাঁ তোমাকেই তো আশ্রয় দেবো তোমাকেই তো আশ্রয় দেবো তুমিই তো শিষ্য হওয়ার যোগ্য ইসারা বলে হ্যাঁ আমাকে আপনার চরণে আশ্রয় দিন আমার কোনো স্থান নেই আমার দয়া করুন বলে পায়ে কেঁদে কেঁদে পড়ছেন এটা কাঠিয়া বাবার জীবনের প্রথম কাঠিয়া বাবার জীবনের কাহিনী হিমালয় তখন যোগীরাজ বললে হ্যাঁ দিলে তো তোমাকেই দেবো এই যা এক্ষুনি ঝাঁপ দে পাহাড় থেকে অলকানন্দে ঝাঁপ দে দে এক্ষুনি যোগীরাজ বলেছেন ঝাঁপ দে জলে শিষ্য হবি না যা ঝাঁপ দে অলকানন্দা তীরে পাহাড় থেকে তাকালেই আপনি ভীত হয়ে যাবেন ঝাঁপ তো দেওয়া দূরের কথা মুহূর্তের মধ্যে পড়লেই শেষ চিহ্ন দেখা যাবে না পাহাড়ের উপর থেকে এক চোখ বুঝে ঝাঁপ দিয়ে দিলেন যোগীরাজ তাকে সেখান থেকে চুল ধরে যোগ বলে সেখান থেকে তুলে আনলেন এ বসালে হ্যাঁ শিষ্য আর যোগ্য তুই আয় তোকে শিষ্য করব তোকে করব তুই আমার কথায় দৃঢ় বিশ্বাস রেখেছি একটা ঘটনা দেখান তো একটা একটা এরকম একটা কোনো উদাহরণ একটাও এরকম নাই আমরা ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের আনুগত্য দেখাই এক্সিবিশন করি যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের স্বার্থের না ব্যাঘাত হয় যেই স্বার্থের ব্যাঘাত হলো সঙ্গে সঙ্গে গুরুদেবের সঙ্গে ব্যাস হয়ে গেল প্রথমে অসহযোগিতা তারপর প্রতিযোগিতা তারপর বিরোধিতা প্রকাশ্যে ওই জন্য আমি বাস্তবিক আমার সামনে কাউকে আমি দেখিনি যে আমাকে সত্যি ভালোবেসেছে আমাকে আনুগত্য করেছে এরম আমি দেখিনি অনেকে ভালোবাসেন তো সেরাম দেখিনি এখানে বলি মহারাজের আত্মনিবেদনকে পরীক্ষার চরম পরীক্ষার মধ্যে ফেললেন লাঞ্ছনা বেঁধে ফেলেন বরুণ পাশে এমনকি তার এই যন্ত্রণা তার এই লাঞ্ছনা দেখে পিতামহ ব্রহ্মা অসহ্য হয়ে গেলেন পিতামহ ব্রহ্মা ভগবানের কাছে বলছেন হে ভূত ভাবন হে ভূত ভাবন ভূতেশ দেব দেব জগন্ময় মুঞ্চৈনম হৃত সর্বস্ব নায়ম আর্হতি নায়ম হতে নিগ্রহম ব্রহ্মা পিতামহ ব্রহ্মা তার উপরে আর কে আছে সে ভগবানকে বলছেন হাত জোর করে ভগবান এটা কেমন কথা হলো হ্যাঁ হে ভূত ভাবন ভূতেশ দেব দেব জগন্ময় হে জগন্নাথ তুমি একে ছেড়ে দাও যত যন্ত্রণা এ ফেলো এ তো সবই দিয়ে দিয়েছে প্রভু মঞ্চইনম এ তো সর্বস্ব তো সব চলে গেছে সব তো দিয়ে দিয়েছে এখন আবার আমি তুমি তাকে বেরিয়ে নায়াম তাকে তো আর যন্ত্রণা দেওয়া উচিত নয় প্রভু নিগ্রহ করছো তুমি ভগবান হেসে বললেন ব্রহ্মণ শোনো ব্রহ্মণ জন অনুগৃহামি জম অনুগৃহামি তদ বিষ বিধুনমি অহম যাকে আমি বাস্তবে অনুগ্রহ করি তার সব কিছু কেড়ে নিই সব কিছু সে নিঃস্ব হয়ে যাক যখন পর্যন্ত সে আমার একটা অবলম্বন আছে আই হ্যাভ সাম সাপোর্ট আমার ব্যাংকের টাকাটা আমার ওই দাদা আছে সে বাঁচাবে আমার বাবার প্রচুর টাকা আছে বাড়ি আছে ততক্ষণ পর্যন্ত কাঁচকলা কিচ্ছু কি বা পাবে না কিচ্ছু নয় ভগবান বলছেন যাকে আমি অনুগ্রহ করি তার অভিমানকে আমি কেড়ে নিই আর অভিমানের বস্তুগুলোকে আমি নিয়ে নিই অভিমান কোথেকে আসে সেগুলোকে আমি কেড়ে নিই কোনোটা রাখবো না এই জন্য চতুর্থ স্কন্ধে আলোচনা প্রসঙ্গে আপনারা শুনেছিলেন বিদ্যা তপ বয়স কম বয়স কুল শতাঙ্গুণেই অসত্যমে ইতরই এগুলো আলোচনা করেছিলেন কেউ মনে রাখতে পারেনি তপ বিদ্যা তপস্যা থেকে বিদ্যা থেকে সুন্দর দেহ থেকে উঁচু কুলে জন্মের থেকে বৈভব থেকে সমস্ত গুলো এক বাস্তব সাধুর পক্ষে এটা কি বাস্তব সাধুর পক্ষে এটা হচ্ছে গুণ কোয়ালিটিস আর এইগুলোই যদি বাপের জমে কোনোদিন টাকা দেখেনি ভালো করে জন্ম হয়নি কোনো কিছু হয়নি এখন অর্থ দেখেছে খেতে পেত না ভালো করে দুবেলা এখন সাধু সে যে বিশাল সব টাকা মানুষকে মানুষ বলে মনে করে না ব্যাস এইটা তোর বুড়ুদের কৃপা এই কৃপা পেয়ে তুই এবার নরকে চলে যাবি এইটি তোর ওপর কৃপা গুরুদেবের কোনো একটা স্থির বুদ্ধি নেই কোনো বিচার নেই কোনটা ভালো কোনটা মন্দ কিচ্ছু নেই খালি রাজনীতি দিন রাত বসে বসে পলিটিক্স মাথায় মহারাজ ভক্তি রাজ্যে এসছো ভজন করতে এসছো হৃদয়টাকে সরল করো গুরুদেবের মতো গুরুদেবের কিরকম হৃদয় ছিল এটাকে ভজন বলে না মনে মনে মন কলা খাও তার এখন ঐশ্বর্য পেয়ে ব্যাস ভগবান ওই জন্য বলছেন তার ঐশ্বর্যের যে কারণটা তার অভিমানের কারণটা আমি সেগুলো কেড়ে নিই যাতে সে নিঃস্ব হয়ে যায় যাতে সে অপমান করতে না পারে ভগবান বলছেন দেখো অভিমানের বস্তুগুলোকে আমি কেড়ে নিই এই কারণে কখনো কখনো দেখা যায় আমাকেও মানে না ভগবান আমি যে আমি যে সাক্ষাৎ পরত্র কে ভগবান নিকুচি করেছে এরকম বুদ্ধি পাশবিক বুদ্ধি ভগবান বলে হ্যাঁ এটা কৃপা ব্রহ্মা তুমি চিন্তা করো না ব্রাহ্মণ জন যম তদ তদ্বিশ্ব বিদুনমি অহম সাধুর লক্ষণই হলো তার কখনোই হয়তো আপনারা বলবেন তার তো ভাড়া লাগে ট্রেনের তার তো বউ সব কিছু করতে লাগে লাগে কিন্তু কোনোদিন খেয়াল করে তার সঙ্গে মিশে তা গভীরে যেয়ে দেখবেন কোনো অর্থ করি বৃত্ত ঐশ্বর্য কিছুর প্রতি তার আকর্ষণ নেই কোনো কিছুর মধ্যে কৃষ্ণ সেবায় যেটা অনুকূল সে অনুকূল বসে রেখে দাও ভগবানের সেবা লাগাবে হয়ে গেল কিন্তু তার ওইসব অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট নেই ওইসব বসে বসে খালি মাথায় বুদ্ধি কাটাবো চারকা চুয়াল্লিশ এই টাকাটা এখন এসে গেল এই টাকাটাকে একটা ব্যবসায়ী লোকের কাছে খাটিয়ে দিই ওখানে পাশবিক বুদ্ধি এইসব কথা কোনোদিনই বলেন নাই আমাদের গুরুবর্গ শেখায় নাই কোনোদিন শেখায়নি এসব কথা যা আসবে তোমার হাতে সব খরচা করো তোমার অধিকার নেই পয়সাগুলো রাখার আত্মীয় পরিজন এদেরকে দেওয়া তোমার কি অধিকার আছে এসব দেওয়া যা আসবে সব খরচা করো বই ছাপিয়ে দাও বিভিন্ন জগতে বিতরণ করো গোমাতার সেবা করো কোটি কোটি টাকা ব্যাংকে রেখে দিয়ে সমস্ত মারামারি করছে সব খোনাখুনি করছে মূর্খের দল সমালোচনা করার তোমাদের কোনো অধিকার নেই অন্তত বৃন্দাবনে এক একজন সাধু আছেন তাদেরকে যা আসছে সমস্ত নিয়ে সব ব্রজমন্ডলের এক একটা তীর্থস্থানকে উদ্ধার করছেন তোমার কি অধিকার আছে তাকে কথা বলার তারা তো টাকা আসছে অন্তত করছে তুমি তো মায়াবাদীর থেকেও নিচে চলে গেছো হয়তো বলছো হ্যাঁ, মায়াবাদী মহা হ্যাঁ মায়াবাদী মায়াবাদী কি হয় মায়াবাদী মায়াবাদী করছে বিভিন্ন ধামের সেবা করে ওইসব উদ্ধার তুমি কি করেছো টাকাগুলো নিয়ে তোমার কাছে টাকা এসছিল বারুদের গোলা তৈরি করছে বারুদের গোলা এক্সপ্লোশন টুডে আর tomorrow you can feel explosion বিস্ফোরণ হবে উড়ে যাবে তুমি অর্থের সদ্ব্যবহার জানো তুমি অর্থ কাকে বলে গয়া প্রসাদজি মহারাজ ছিলেন একজন গয়া প্রসাদজি মহারাজ বৈষ্ণব ছিলেন আমাদের গৌরী সম্প্রদায়ের নয় কিন্তু মহাপুরুষগণের কথা বলতে হয় তিনি ছিলেন বাইর দৃষ্টিতে গৃহস্থ ব্যক্তি ছিলেন তিনি ভাগবত কথা আলোচনা এখনও তার নামে গিরিরাজের ওখানে এখনো পর্যন্ত সেখানে অন্নকূট হয় গিরিরাজে ভোগ লাগে ছাপ্পান্ন ভোগ তার কাছে এত নিষ্কিঞ্চন ছিলেন তার কাছে কোটি কোটি টাকা আসতো লক্ষ লক্ষ টাকা তার কাছে আসতো সেই লক্ষ লক্ষ টাকা নিয়ে কি করতেন তিনি যা আসতো সব সেবায় লাগিয়ে দিতেন একটাও তিনি মায়াবাদীকে আমরা প্রশ্রয় দিচ্ছি না আমার কথার বক্তব্যগুলো বুঝতে হবে আমি কখনোই মায়াবাদীকে প্রশ্রয় দিইনি মায়াবাদ প্রতি মুহূর্তে আমি খণ্ডন করি আমার বক্তব্য হলো তুমি যে সমালোচনা হবে তোমার কি অধিকার তারা তো কিছু করছে তুমি কি করেছো এই কথা বক্তব্য আমি মায়াবাদীকে কখনোই প্রশ্রয় দিই না বক্তব্য হলো এই গয়াপ্রসাদজি ভাগবত কথা বলতেন লক্ষ লক্ষ টাকা প্রণামী পড়ত সেই প্রণামীগুলো তো আর যেদিন ভাগবত কথা হয়ে যেত সেই টাকাগুলো নিয়ে তিনি বিভিন্ন সেবা লাগিয়ে দিতেন বিভিন্ন ভাণ্ডার মানে সাধু সেবা বিভিন্ন সেবায় তারা লাগিয়ে দিতেন তা তিনি নিয়ে গিয়ে কোনোদিনই ঘরে একটা পয়সাও ওই প্রণামীর একটা পয়সাও তিনি ঘরেতে তুলতেন না সেই মাদুকুরি রুটি আর সেই শুকনো ওইসব খেতে না সমস্ত খরচা এইসব আদর্শগুলো জানা দরকার এই যেগুলো না করলে আর প্রভুপাতকে দেখে প্রভুপাদের জীবনে আমরা গুরুপাদ পদ্ম সুখে শুনেছি যা কিছু এসছে প্রভুপাত সমস্ত জীবনে সব কিছু ভগবত সেবায় লাগিয়ে দিয়েছেন সমস্ত কিন্তু বড় দুঃখের বিষয় এই ঐশ্বর্য যে কতটা আমাদের সর্বনাশের কারণ হচ্ছে যেহেতু আমরা জানি না মূর্খ বোকা ঐশ্বর্য লাগতে পারে সেবায় যদি তার অ্যাপ্লিকেশন জানে সঙ্গে সঙ্গে ঐশ্বর্য যদি এলো লাগিয়ে দাও সেবায় রাখবে তো তোমার মরবে শিষ্যই তোমার গলায় পা দিয়ে মারবে ওই টাকার জন্য গুরুদেবকে গলা টিপে মারবে কত ঘটনা ঘটেছে